আলোকে জীবন গড়ার আমাদেরকে তৌফিক দান করুন আমিন আজকে আপনাদের কাছে আমাদের যে দার্সে হাদিসের পর্ব চলতেছে বা অধ্যায় সেটা হলো কি সূত্রা সলাত আদায় করার জন্যে সামনে একটা সূত্রা রাখতে হবে বা একটা সূত্রা করতে হবে বা কাউ কিছু একটা রেখে সালাত আদা করতে হবে তাহলে আল্লাহর রহমত নাজিল হবে আপনার সালাত শয়তান নষ্ট করতে পারবে না এই যে একটা সুন্দর আমাদের বিষয় এরপর যে আমরা আবুজার রাজিয়াল্লাহ তাল হাদিস যেটা পাঠ করেছি আবুদার রাজিয়াল্লাহ তালু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আলমার ইল মুসলিম একজন মুসলিম ব্যক্তির সালাত নষ্ট করে দেয় কেটে দেয় বেবরকাত করে দেয় অপরিপূর্ণ করে দেয় তার বরকত নষ্ট করে দেয় ইদা আলম ইয়াকুম বাইনাইহি যখন তার সামনে থাকে না খেরা তার রাহলে ওই যে বলছিলাম যে বাহনের ওপরে যখন ছই বা টপর বা হাউদাস বানিয়ে পিছন দিকে হিলান দিয়ে বসে থাকার জন্য একটা যে কাঠ বা বাঁশ বা কিছু বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়া হতো এক ফিট বা এক হাত পরিমাণ একটা একটা কিছু সামনে দাঁড় করে দিলে সেটাই হয়ে যাবে এটা যদি না থাকে তাহলে তার সালাত নষ্ট করে ফেলবে কে আলমার আতু মহিলা যদি হয় ওয়াল হেমার গাধা যদি হয় ওয়াল কালবুল আসওয়াদ এবং কালো কুকুর আল হাদিস হাদিসটি লম্বা এখানে বর্ণনা রয়েছে আল কালবুল আসিয়াদ শৈতান কালো কুকুর শৈতান আখরাজাহ মুসলিম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন মনে রাখতে হবে যে এই যে নারী যদি সালাতের আগদে দিয়ে সুতরা না থাকে সুতরার বাইরে দিয়ে গেলে সালাত নষ্ট হবে না ভিতর দিয়ে যদি যায় রমাজি এবং তার সূত্রার ভিতর দিয়ে যদি কোনো নারী এটা কোনো কোনো বর্ণায় সেটা সাবালিকা নারী ওয়াকাইয়াদ আলমারাতা বিল হায়েদ যে বর্ণাগুলি এসেছে অর্থাৎ সাবালিকা কোনো নারী যদি নামাজির সামনে দিয়ে চলে যায় সূত্রার ভিতর দিয়ে অথবা কালো কুকুর কারণ কালো কুকুর শয়তান আর গাধা কারণ গাধাও শয়তান গাধা যখন ডাকে তখন আল্লাহ নবী আলিসাল্লাম আমাদেরকে আউজবিল্লাহমিনা শৈতান রাজিম পড়তে বলেছেন কেন গাধা কি করে শয়তানকে দেখে তাহলে শৈতানই স্বভাব গাধার মধ্যে এবং কালো কুকুরের মধ্যে এছাড়া অন্য কুকুরও যদি হয় কিন্তু কালো কুকুর বিশেষ করে আর নারীর মধ্যে রয়েছে ফেতনা যখন কোনো গায়ের মাহারাম নারী সামনে দিয়ে যাবে তখন স্বাভাবিকভাবে একজন মুসাল্লির তার নামাজের মধ্যে নামাজত অবস্থায় মনের মধ্যে কিছু জল্পনা কল্পনা আসতে পারে যার ফলে নামাজের খসু খদু যার ফলে নামাজের আত্মা যেটা রুহ এটা নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম নারী ফেতনা হওয়ার কারণে আর গাধা আর কুকুর কালো কুকুরের মধ্যে শয়তানি থাকার কারণে এগুলিকে নামাজ নষ্ট হয়ে যাওয়ার কারণ বলে বা নামাজ কি হয়ে যায় বরকাত হয়ে যায় এটার কারণ বলে তিনি আখ্যায়িত করেছেন তাহলে এখানে এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আবহাওয়া থেকে মুসলিম শরীফে অনুরূপ হাদিস বর্ণ কিন্তু দুনাল কাল সেখানে কুকুরের কথা বলা হয়নি শুধু নারী এবং গাধার কথা বলা হয়েছে আবুদাউদ ইবন আব্বাস থেকে বর্ণিত হয়েছে অনুরূপ হাদিস কিন্তু তার শেষ পর্যায়ে গিয়ে ওকাইয়াদ আলমার আতাবিল হায়েজ মানে অলমার আতুল হা অর্থাৎ সাবালিকা নারী এখানে হায়েজ বলতে ঋতুবতী নারী নয় বরং যার বয়স হয়েছে সাবালিকা হয়েছে এমন নারী কারণ তাহলে এর দ্বারা বোঝা গেল যে যদি সেই মেয়ে মহিলা বাচ্চা হয় এখনও ম্যাচুর হয় নাই অপ্রাপ্তবয়স্ক হয় যদি তাহলে সে সালাদ নষ্ট হবে না এটাই আমরা জানতে পারলাম মোট কথা যদি সূত্র না থাকে তাহলে এই সমস্যা হওয়ার কারণ হতে পারে তবে যখন সূত্রা থাকবে আর এর বাইরে দিয়ে যাবে তখন তো মোসাল্লি তার সালাত যখন আদা করবে ওই সূত্রার ভিতরেই তার দৃষ্টি থাকবে বাইরে দিয়ে কি গেল আর না গেল সেখানে তার নষ্ট হবে না এরপরে আমাদের কাছে যে হাদিসটি সেটি হলো ওয়ান আবি সাইদিল খুদিদাহ তালু কাল কাল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাহাদুকুম ইলা শাইন আস্তুরু মিনান্নাস ফারাদা হাদুন আইয়াজ তাজা বাইনা ইয়াদাই ফাল ইয়াদফাহু ফাইন আবা ফাল ইউকাতিলহু ফাইন্নামা হুয়া শাইতান মুত্তাফাকুন আলাই আবু সৈয়দ খুদাজিল্লাহ তাল আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা সাল্লাহ হাদুকুম ইলা শাইম ইয়াস্তুরুহু মিনান্নাস কেউ যদি সূত্রা সামনে রেখে সালাদ শুরু করে দেয় ফারাদা হাদুন আইয়াজ তাজা ব্যয়নাইয়া দেয় এরপরে তার সূত্রা সূত্রা এবং মুসাল্লির মাঝ দিয়ে যদি কেউ যাওয়ার অতিক্রম করার চেষ্টা করে ফালিয়াদ ফাহু তাকে যেন কি করে বাধা সৃষ্টি করে ডান হাত দিয়ে অথবা বাম হাত দিয়ে তাকে কি করে তাকে বাধা দেয় সামনে দিয়ে যেন তাকে অতিক্রম করতে না দেয় ফাইন আবা সে যদি অস্বীকার করে অস্বীকারের কারণ হতে পারে অজানা তার হুকুম জানা নেই অথবা হতে পারে যে ব্যাপারটাকে সে গুরুত্বই দিচ্ছে না যে কোনো কারণে সে যদি এই ব্যাপারটাকে উপেক্ষা করে তারপরেও জোর করে যেতে চায় ফাল ইউকাতিল্লুহ শক্তি দিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে ফাইন্দামা হুয়া শৈতান মনে রাখতে হবে যে এটা সে শয়তান অর্থাৎ এই কাজটা শয়তানি কাজ অথবা শৈতান তাকে বাধ্য করছে সালাত নষ্ট করার জন্য তাই তো সে যাচ্ছে শয়তানের সহযোগিতা করতেছে এই হাদিসটি বোখারি মুসলিম থেকে বর্ণিত হয়েছে অন্য বর্ণে আছে তার সঙ্গে শয়তান তার বন্ধু রয়েছে প্রতিটি মানুষের সঙ্গে একটা কারিন শৈতান রয়েছে একটা কারিনুল মেলা একা রয়েছে বা কারিনুল মেলাক রয়েছে প্রতিটি মানুষের সঙ্গে একটা ভালো ফেরেস্তা থাকে আর আবার শয়তানও থাকে যখন মানুষ ভালো কাজ করে ভালো করার চেষ্টা করে ভালোর দিকে অগ্রসর হয় কোরআন ও সুন্দর আলোকে জীবন গড়ে তখন তার মধ্যে ফেরেস্তা তার মধ্যে প্রভাব লাভ করে এবং ওই ফেরেস্তা তাকে ভালো কাজে সহযোগিতা করে আর যখন একটা মানুষ খারাপ অন্যায় অশ্লীল অবিচার নোংরা বেহাপনার দিকে এগিয়ে যায় তখন কিন্তু তার সঙ্গে শয়তান প্রাধান্য পেয়ে যায় আর ওই শয়তান তখন তাকে খারাপের দিকে ধাবিত করার চেষ্টা করে তাই এখানে আল্লাহ নবী আলিসাল্লাম এক বর্ণায় বললেন হুয়া শৈতান সে শৈতান অর্থাৎ এই কাজটি তার শৈতানি কাজ অন্য রয়েছে যে তার যে শৈতান বন্ধু বা সঙ্গী সাথী রয়েছে সেই এই কাজটি তার দ্বারা করিয়ে নেই তাহলে বোঝা গেল যে আমাদের সামনে দিয়ে সূত্রা থাকলে এ অবস্থাকে অতিক্রম করতে চাইলে সরাতরাত অবস্থায় তাকে অতিক্রম করতে দেওয়া যাবে না গেলেই নামাজের মধ্যে একাগ্রতা নামাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনকে নাজির যে আল্লাহ আমাকে দেখতেছেন তিনি সে আর্শ আজিম থেকে আমার এই সালাহ দেখতেছে আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই তখন কায়মনে অত্যন্ত আগ্রহ সহকারে একিনের সঙ্গে সালাত আদায় করতে হবে এই জন্য কোনক্রমে নামাজে কোনো বাধা সৃষ্টি হোক তাকে কোনো সুযোগ দেওয়া যাবে না সম্মানিত দর্শক শ্রোতা সালাতের পর্বে চারটি অধ্যায় আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আমরা শুরু করব পঞ্চম অধ্যায় বাবুল হাসি আল খুশু ইফিসালাহ সালাতের মধ্যে খুশু মানে ভয় ভীতি খজু কেউ কেউ বলেছেন খজু মানে বাহ্যিক শারীরিক যেটা অঙ্গ প্রত্যঙ্গে ভয় প্রকাশ হয়ে যাওয়া ভীতু হওয়া আর খুশু হলো যেটা ভিতরের ভয় তাহলে বাহ্যিকভাবে যেমন একেবারে খুব বিনয়ের সঙ্গে এবং ভিতরেও আল্লাহর প্রচণ্ড ভয় নিয়ে সালাত আদায় করার ব্যাপারে যে উৎসাহিত করা হয়েছে অনুপ্রেরণিত করা হয়েছে এর অধ্যায় শুরু হচ্ছে এক্ষেত্রে প্রথম হাদিসটি আবহরা থেকে বর্ণিত আন আবি হোরাইরা হোরাইরা রাজি আল্লাহ আনহু কাল আলাই অফিল বুখারি আন আনহা আন্না যালিকা ফি'লুল ইয়াহুদ আবু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিষেধ করেছেন কেউ যখন সালাত আদায় করবে কমরে দুই হাত রেখে যেন সালাত আদায় না করে সলাতের পদ্ধতির অধ্যায়ে আসবে কিভাবে সালাত আদায় করব। হাতটা কোথায় রাখবো কিভাবে রাখবো একাধিক মশালা আসবে আপাতত আমরা জানি যে হাত ডান হাত বাম হাতের উপরে বুকের উপর রাখতে হবে তা না রেখে কেউ যদি দুই কমরের মধ্যে রেখে দেয় এটা আল্লাহ নবী আলিসাল্লাম নিষেধ করে দিয়েছেন কারণ যখন একটা মানুষ বুকে হাত বাঁধে তার মধ্যে বিনয়ী তার মধ্যে কারণ আল্লাহ নবী আলিসাল্লাম পর্বতে আসবে তিনি সালাতে দাঁড়াতেন তখন সামনের দিকে যেন নুয়ে যেতেন বাঁকা হয়ে যেতেন আল্লাহর ভয় ভীতি এবং এর পূর্ব আমাদের গেছে যে আল্লাহর নবী আলিসাল্লাম এমনই ভয় ভীতি নিয়ে সালাত আদায় করতেন যে সিনার এখান থেকে ভিতর থেকে পাতিল যেমন আগুনের মধ্যে পানি গরম করলে গড়গড় করে শব্দ হয় ওই শব্দ তার ভয় ওইখান ভিতর থেকে এরকম শব্দ পাওয়া যেত শব্দ শোনা যেত সাহাবা একরাম শুনতে পেতেন সুহান আল্লাহ আজিম এজন্য বন্ধুগণ কমরে হাত রেখে সালাত আদায় করা নিষেধ কারণ এটা খসু এবং খজু বাহ্যিক এবং ভিতরের আত্মিক ভয় এবং নামাজের সালাতের বাহ্যিক একটা দিক রয়েছে একটা আত্মিক দিক রয়েছে বাহ্যিক উঠা বসা দোয়া দরুদ এগুলি কিন্তু আত্মিক দিক রুহ যেটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ মনে রাখতে হবে একটা রুহ ছাড়া বডির যেমন মৃত্যু ডেড বডির কোনো মূল্য নেই সালাতের বডি আছে অর্থাৎ বাহ্যিক উঠা বসা সব কিছু রইল কিন্তু তার আত্মা অর্থাৎ খসু এবং খজু ভিতরের ভয় এবং বাহ্যিকভাবে বিনয়ী এটা যদি না থাকে বুঝতে হবে ডেড বডির যেমন কোনো মূল্য নেই এটা নড়ে না চড়ে না এটা দিয়ে কাজ হয় না ঠিক ওই সালাদ দিয়ে কাজ হয় না এই জন্য তো আল্লাহ রবাহ বলেন সালাত গর্হিত এবং লজ্জাকর কাজ থেকে বিরত রাখে এখন দেখা যায় অনেকে সালাত আদায় করেন পাঁচ অক্তই পড়েন কিন্তু তারপরও ওই ব্যক্তি অন্যায় অশ্লীলের সঙ্গে জড়িত তাহলে আমরা বলবো যে তার সালাত ঠিক মতো হচ্ছে না সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আপনার কাছে ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সালাতের পর্বে চারটি অধ্যায় আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন আমরা শুরু করব পঞ্চম অধ্যায় বাবুল হাসি আল খসু ইফিসালাহ সালাতের মধ্যে খুশু মানে ভয় ভীতি খজু কেউ কেউ বলেছেন খজু মানে বাহ্যিক শারীরিক যেটা অঙ্গ প্রত্যঙ্গে ভয় প্রকাশ হয়ে যাওয়া ভীতু হওয়া আর খুশু হলো যেটা ভিতরের ভয় তাহলে বাহ্যিকভাবে যেমন একেবারে খুব বিনয়ের সঙ্গে এবং ভিতরেও আল্লাহর প্রচণ্ড ভয় নিয়ে সালাত আদায় করার ব্যাপারে যে উৎসাহিত করা হয়েছে অনুপ্রেরণিত করা হয়েছে এর অধ্যায় শুরু হচ্ছে এক্ষেত্রে প্রথম হাদিসটি আবহরা থেকে বর্ণিত আন আবি হুরাইরা রাজি আল্লাহ আনহু قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يصلي الرجل مختصرا متفق عليه واللفظ لمسلم ومعناه أن يجعل يده على خاصرته অফিল বুখারি আন আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা আন্না যালিকা ফি'লুল ইয়াহুদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেউ যখন সালাত আদায় করবে কোমরে দুই হাত রেখে যেন সালাত আদায় না করে সালাতের পদ্ধতির অধ্যায়ে আসবে কিভাবে সালাত আদায় করব। হাতটা কোথায় রাখবো কিভাবে রাখবো একাধিক মশালা আসবে আপাতত আমরা জানি যে হাত ডান হাত বাম হাতের উপরে বুকের উপর রাখতে হবে তা না রেখে কেউ যদি দুই কমরের মধ্যে রেখে দেয় এটা আল্লাহ নবী আলিসালাম নিষেধ করে দিয়েছেন কারণ যখন একটা মানুষ বুকে হাত বাঁধে তার মধ্যে বিনয়ী তার মধ্যে কারণ আল্লাহ নবী আলিসালাম পর্বতে আসবে তিনি সালাতে দাঁড়াতেন তখন সামনের দিকে যেন নুয়ে যেতেন বাঁকা হয়ে যেতেন আল্লাহর ভয় ও ভীতি এবং এর পূর্ব আমাদের গেছে যে আল্লাহর নবী আলিসালাম এমনই ভয় ভীতি নিয়ে সালাত আদায় করতেন যে সিনার এখান থেকে ভিতর থেকে পাতিল যেমন আগুনের মধ্যে পানি গরম করলে গড়ঘড় করে শব্দ হয় ওই শব্দ তার ভয় ওইখান ভিতর থেকে এরকম শব্দ পাওয়া যেত শব্দ শোনা যেত সাহাবা একরাম শুনতে পেতেন সুহান আজিম এজন্য বন্ধুগণ কমরে হাত রেখে সালাত আদায় করা নিষেধ কারণ এটা খসু এবং খজু বাহ্যিক এবং ভিতরের আত্মিক ভয় এবং নামাজের সালাতের বাহ্যিক একটা দিক রয়েছে একটা আত্মিক দিক রয়েছে বাহ্যিক উঠা বসা দোয়া দরুদ এগুলি কিন্তু আত্মিক দিক রুহ যেটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর মনে রাখতে হবে একটা রুহ ছাড়া বডির যেমন মৃত্যু ডেড বডির কোনো মূল্য নেই সালাতের বডি আছে অর্থাৎ বাহ্যিক উঠা বসা সব কিছু রইল কিন্তু তার আত্মা অর্থাৎ খসু এবং খোজু ভিতরের ভয় বিনয়ী এটা যদি না থাকে বুঝতে হবে ডেড বডির যেমন কোনো মূল্য নেই এটা নড়ে না চড়ে না এটা দিয়ে কাজ হয় না ঠিক ওই সালাদ দিয়ে কাজ হয় না এই জন্য তো আল্লাহ রব বলেন সালাত গর্হিত এবং লজ্জাকর কাজ থেকে বিরত রাখে এখন দেখা যায় অনেকে সালাত আদায় করেন পাঁচ অক্টই পড়েন কিন্তু তারপরও ওই ব্যক্তি অন্যায় অশ্লীলের সঙ্গে জড়িত তাহলে আমরা বলবো যে তার সালাত ঠিক মতো হচ্ছে না সলাতে গড়বড় রয়ে গেছে হয়তো বাহ্যিকটা ঠিক রয়েছে কিন্তু আত্মিক দিকটা তার ঠিক নাই এই জন্যে দেখা যায় এক শ্রেণীর মানুষ ওই বাহ্যিকটা নিয়ে ব্যস্ত কিভাবে হাত ধরতে হবে আর রাখতে হবে বাঁধতে হবে বাইরের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কিন্তু ভিতরের যে বিষয়টা আত্মিক বিষয়টা রুহানি বিষয়টা এই দিকটা এর কোনো গুরুত্বই দিচ্ছেন না আবার কিছু মানুষ আছে যারা হয়তো আত্মিক ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্ব দিতে গিয়ে এমনকি কি চোখ বন্ধ করে নিচ্ছে যেটা সঠিক নয় যেটা পরে আলোচনা আসবে আবার বাহ্যিক ব্যাপারটা ঠিক রাখছেন না কারণ মনে রাখতে হবে যে যে কোনো এবাদাত কবুল হওয়ার জন্যে ভিতরের দিক ব্যাপারটা নিয়তের ব্যাপারটা এখলাসের ব্যাপারটা ইমানের ব্যাপারটা যেমন জরুরি ঠিক তার বাহ্যিক দিকটাও অত্যন্ত জরুরি কারণ তার বাইরের দিকটা যদি পিরনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের নিয়ম নিয়ম অনুযায়ী না হয় তরিকা অনুযায়ী না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ যে কোনো আমল কবুল হওয়ার জন্যে তিনটি যে শর্ত রয়েছে এক নম্বর সঠিক ইমান ইমান গড়বড় থাকলে কোনো এবাদত কবল হবে না দুই নম্বর এখলাস এবাদতটা আল্লাহর জন্য হতে হবে মহান রব্বুল আলমিনের জন্য হতে হবে অন্য কাউকে দেখানো বা শোনানো বা দুনিয়ার কিছু পাওয়ার জন্য বা নেওয়ার জন্যে করলে সে এবাদত আল্লাহ কবুল করবেন না আর তিন নম্বর শর্ত হচ্ছে সে এবাদতটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা এবং নিয়ম অনুযায়ী করার চেষ্টা করতে হবে এই জন্য তাল্লাহ বলছেন সুরা কাহাফের একশো দশ নম্বর আয়াতে ফামাং খানা ইয়ারজু রব্বে সালিহা ওলা আহাদা যে আল্লাহকে পেতে চায় সে ব্যক্তি যেন তার আমলটাকে সালেহ সঠিক করে অর্থাৎ রাসুলের তরিকা অনুযায়ী করে নিজের ইচ্ছে মতো যেন না করে আর আল্লাহর সঙ্গে যেন কাউকে শরিক না করে তাহলে এখানে এখলাসের কথা এবং তাজিরিদুল মোতাবা রাসুল্লাহ সাল্লামের সেই সুন্নতি তরিকায় করার কথা সুন্দরভাবে এই আয়াতে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাচ্ছে এজন্য বন্ধুগণ আমাদের সলাতের ক্ষেত্রে এই কমরের মধ্যে হাত রেখে সলাৎ আদায় করা চলবে না বরং এই হাদিসটি এই হাদিসটি বোখারি মুসলিম শব্দগুলি মুসলিমের কিন্তু বুখারি শরীফের শব্দে আয়েশা থেকে বর্ণিত হয়েছে এখানে তো আবহাওয়ার আবত্তা ফাঁকালায় কিন্তু বুখারির আয়েশা থেকে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে ইন্নাদালিকা এই কমরে হাত বেঁধে সলাৎ আদায় করা রাখে এটা ইহুদিদের কাজ তাহলে এটা হারাম কারণ কোনো এবাদত ইহুদিদের বা খ্রিস্টানদের বা মুসলিমদের সাদৃশ্য করে কোনো কাজ করা আমাদের জন্য জায়জ নেই আল্লাহ নবী আলিসালাম ভাবে বলে দিয়েছেন কাউমেল যে জাতি যার সঙ্গে মিল সদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় বরং আল্লাহ বলছেন আউলিয়া ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা দোস্ত বাড়া নিও না তাদের কোনো কাজে কামে করে নিও না বরং তাদের সমস্ত কাজের আমাদের যদি ইসলামের কাজ না হয় এবং তাদের সঙ্গে কোনো কাজের আমাদের কি করা যাবে না সাদৃশ্য করা যাবে না তবে আমারটা আমাদেরটা যদি তারা নিয়ে নেয় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ওদের কোনো কাজ ওদের কোনো কালচার ওদের কোনো কৃষ্টি আমরা কোনো ক্ষেত্রে গ্রহণ করতে পারি না এরপরের হাদিস وعن انس بن مالك رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا قدم العشاء فابدأوا به قبل ان তুসাল্লুল মাগরেব মোত্তাফাকুন আলাই আনাস বিন মালিক রাজিল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কাছে রাত্রির খাওয়া হাজির হয়ে যাবে ফাবদাও হবে তখন তোমরা আগে খানা শুরু করে দাও কাবুল আন্তুসাল্লুল মাগরিব মাগরিবের সরাত আদায় করার পূর্বে অর্থাৎ রাত্রির খাওয়া সাহবা ইকরাম রাজিয়াল্লাহ তালা আনহম মাগরিবের আগেই খেতেন রাত্রির খাওয়া মাগরিবের আগে হাজির হয়ে যেত অনেকে আছে আজও দেখা যায় যারা গরিব মানুষ সকালে একবার খান একটু দেরি করে আবার বিকালে মাগরীবের আগে খেয়ে নেন দুইবারই তাদের শেষ তিনবার চারবার পাঁচবার ছয়বার খাওয়ার তাদের সুযোগ নেই সেই ব্যবস্থাপনা নেই অভাব অনটন রয়েছে নিঃসন্দেহে সাহাবাই রাম রাজি আল্লাহ তালা আনহম তারা গরিব ছিলেন মিসকিন ছিলেন তাদের অভাব অনটন ছিল হতে পারে তাই তারা সকালে একবার হয়তো নাস্তা করতেন আর বিকালে হয়তো একবার রাতের খানা খেয়ে নিতেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেন যে মাগরিবের আগে যখন তোমাদের রাত্রির খানাকে আশা বলে আরবিতে যখন ডিনার হাজির হয়ে যাবে তখন তোমরা আগে খেয়ে নাও সালাত আদায় করার আগে হাদিসটি বোখারি মুসলিম বর্ণনা করছে কারণ যদি ক্ষুধা থাকে এখানে মনে রাখতে হবে যদি ক্ষুধা থাকে এবং ওই খাওয়ার প্রতি আগ্রহ থাকে এবং খাওয়া হাজির হয়ে যায় এক্ষেত্রে সালাদ না আদায় করে খানা খেতে হবে কারণ খানা না খেয়ে যদি আপনি নামাজে দাঁড়িয়ে যান তাহলে ক্ষুধা আপনাকে বারবার ওই খানার কথা স্মরণ করে দেবে এবং আপনার মনটা ওই খানার সঙ্গে লেগে থাকবে আল্লাহর সঙ্গে বা সালাতে থাকবে না এই জন্যে খুশু খুজু আপনার বাহ্যিক বিনয়ীতা বিনয়ী হওয়া এবং ভিতরের ভয়ভীতির মধ্যে ব্যাঘাত ঘটবে তার আগে খানা খেয়ে নিতে হবে তবে যদি এমন হয় যে ক্ষুধা নাই খানা এসেছে প্রয়োজনও নেই সালাত আদায় করে এসে খাওয়া যাবে তাহলে সমস্যা নেই তবে মনে রাখতে হবে যে এমন যেন আদত বানিয়ে আমরা না নিই যে সবসময় যখন সালাতের সময় হয় তখন আমার সামনে খানা হাজির করতে বলি বা ওই সময় আমার খাওয়ার আমার রুটিন হয়ে যায় এমনটা যেন না হয় তবে মনে রাখতে হবে কথা যে খাওয়ার যদি প্রয়োজন থাকে তাহলে আগে খেতে হবে এক্ষেত্রে জামাত যদি ছুটেও যায় আপনার তাহলে আপনি ওই নেকি থেকে বঞ্চিত হবেন না যেহেতু আপনার ইচ্ছা ছিল সালাদ জামাতে আদায় করার পঁচিশ বা সাতাইশ গুণ বেশি স্বভাব থেকে আল্লাহ রবুল মাহরুম করবেন না তবে আদত বানিলে বা এটাই আপনার টাইম নিলে এটা কিন্তু ঠিক হবে না সালাতের খুশু খুজুর ব্যাপারে আমরা গুরুত্ব দেব বিদায়ের আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে শেষ করছি আমি ওয়াখেরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত